بحار الذل هادر أي حزن أمتي بل أي دمع للمآبي أي أشجار میں دنیا میں کیول اسلام سے لڑ رہا ہوں میری دنیا کیول اسلام ہے میں پوری دھرتی سے اسلام کو ختم کرنا چاہتا ہوں في بحار الذل هادر أي حزن أمتي بل أي دمع في المآقي أي أشجار تشاطر أمتي দিল্লির মুসলিম গণহত্যা শোনা যায় গজওয়াতুল হিন্দের পদধ্বনি নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ প্রিয় মুসলিম উম্মা আমরা উপমহাদেশের ঘটনা প্রবাহ দীর্ঘদিন থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছিলাম এই অঞ্চলে হিন্দুত্ববাদের উগ্র অভ্যুত্থান এবং মুসলিমদের নিশ্চিহ্ন করে মালাউন হিন্দুদের রামরাজত্ব প্রতিষ্ঠার নীল নকশার কথা বারবার আপনাদের সামনে পেশ করে আসছিলাম আমরা সতর্ক করে আসছিলাম অনাগত সেই ভয়াবহ দিনগুলো সম্পর্কে যার কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম চোদ্দশত বছর পূর্বে হুম্মদকে জানিয়ে গেছেন সুনানে নাসাই ও মুসরাদ আহমদে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন এসা বাতান মিন উম্মাতি আহ রাজা হুমুল্লাহ মিনান্নার এসা বাতুন তকজুল হিন্দা ওয়া এসা বাতুন তাকুনুমা ইসাবনি মারিয়াম আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসা ইবনে মারিয়াম আলিহিমা সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে হে আমার মুসলিম উম্মা প্রলয়ঙ্করী ঝড় আসার আগে যেমন ঝড়ের পূর্বাভাস দেখা যায় তেমনি রাসুল্লাহ সাল্লাহ আলী ঘোষিত হিন্দুস্তানের মুষ্টিকদের সঙ্গে মুসলিমদের সেই সর্বগ্রাসী লড়াইয়ের পূর্বাভাস আজ আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠেছে বিগত অর্ধ শতাব্দীর ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় উপমহাদেশের মালাউন হিন্দুরা ক্রমশ নিজেদের প্রস্তুত করছে সেই ভয়াবহ যুদ্ধের জন্য কখনো তাদের বক্তব্য ও কাজকর্মে সেই প্রস্তুতির সুস্পষ্ট আভাস আমরা পেয়েছি কখনো বা লোকচক্ষুর অন্তরালে চলেছে এই প্রস্তুতির কাজ সময় যতই কাছে আসছে মালাউন মুসলিকদের প্রস্তুতি পর্ব প্রায় শেষ হয়ে আসছে উপমহাদেশের মুসলিমদের চোখের সামনেই তারা আরএসএস নামে গড়ে তুলেছে পঞ্চাশ থেকে ষাট লক্ষের প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী এছাড়াও আছে বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা বজরং দল নামে আরও অনেক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশেও আরএসএসের আদলে গঠন করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন সঙ্গে আছে ভারতের র রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর এই মুষ্টিকরা ইয়াহুদিদের সর্বাত্মক সহযোগিতায় চারদিকে ছড়িয়ে দিয়েছে ষড়যন্ত্রের কুটিল জাল যখনই সুযোগ পেয়েছে এই প্রশিক্ষিত মুষ্টিক সৈন্যরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে মুষ্টিকদের এই জুলুম নির্যাতনের সর্বশেষ ঘটনা হল গত তিন চার দিনের দিল্লির মুসলিম গণহত্যা মিডিয়া আপনারা দেখেছেন মালাউন হিন্দু সন্ত্রাসী ও সরকারি পুলিশের সম্মিলিত বাহিনী কিভাবে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে তারা প্রথমে গেরুয়া পতাকা দিয়ে হিন্দুদের ঘরগুলো চিহ্নিত করেছে যাতে মুসলিমদের ঘরগুলো আলাদাভাবে চেনা যায় তারপর মুসলিমদের ঘরগুলোতে নির্বিচারে অগ্নিসংযোগ করেছে আগুনের লেলিহান শিখা আর কালো ধোয়ায় অন্ধকার হয়ে গেছে দিল্লির আকাশ মুসলিমদের দোকানপাটগুলো লুটপাট করেছে রাস্তায় রাস্তায় মুসলিমদের সাপের মতো পিটিয়ে হত্যা করেছে মুসলিমদের লাশগুলোকে টানা করেছে মুসলিম মা বোনদের ইজ্জত লুট করেছে মসজিদগুলোতে তারা আগুন লাগিয়ে দিয়েছে মসজিদের মিনারে উড়িয়েছে শির্কের গেরুয়া পতাকা কোরআনের ছিন্ন ভিন্ন পাতা পায়ের নিচে পিষ্ট করেছে নিষ্পাপ শিশু ও মা বোনদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে দিল্লির আকাশ হে ভারতের মুসলিম ভাইয়েরা মহাদুর্যোগ ধেয়ে আসছে প্রবল বেগে আপনারা দেখেছেন কাশ্মীরের পরিণতি আজও আমরা জানি না কাশ্মীরে কি হচ্ছে পুরো পৃথিবী থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে হাত পা বাঁধা ক্ষত বিক্ষত রক্তাক্ত কাশ্মীর দেখেও কি আপনাদের হুশ ফিরবে না কাটাতারের বেড়ায় পেঁচানো হারাম জাতীয়তাবাদ আর কুফরি সেকুলারিজমকে আপনারা দুনিয়ার সুখ ও নিরাপত্তার জামিন ভেবে বসেছিলেন কুফফারদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণতন্ত্রের স্লোগান তুললে মুষ্টিকদের সঙ্গে মিলে মুনাজাত করলে তাদের বন্ধু ভেবে বুকে টেনে নিলে তারাও আপনাদের ভালোবাসবে নিরাপত্তা দিবে এই ভুল ধারণা কি আপনাদের আজও ভাঙবে না আল্লাহ রাবুল আলমিন কত স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন লতাজি দান্না আল আপনি অবশ্যই মানুষদের মাঝে মুমিনদের জন্য শত্রুতা অধিক কঠোর পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে হে আমার মুসলিম ভাইয়েরা আপনারা কি সেই মুশরিক জালিমদের কাছেই বিচার চাইছেন যারা বিগত সত্তর বছর ধরে কাশ্মীরের মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলছে কাশ্মীরের মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে গুজরাটের যে কসাই হাজার হাজার মুসলিমদের ক্ষতবিক্ষত করেছে সেই নরখাদকের কাছে আপনারা বিচার চাইছেন যে শয়তান পুলিশ বাহিনী দিল্লিতে আপনাদের উপর গণহত্যা চালিয়েছে মা বোনদের বেইজত করেছে মুসলিম পল্লীতে আগুন লাগিয়েছে আপনারা তাদের উপর ভরসা করছেন যে নরপিসাজগুলো আপনাদেরকে হিন্দুদের গোলামে পরিণত করার জন্য সিএএ ও এনআরসি পাশ করেছে আপনারা তাদের কাছে বিচার নিয়ে যাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন আমরা অসহায় আমাদের কী বা করার আছে প্রিয় ভাইরা আমাদের এই অসহায়ত্বের জন্য আমাদের এই ভয়ঙ্কর পরিণতির জন্য আমরা নিজেরাই নিজেদের হাতে কাঠখড় সংগ্রহ করেছিলাম মুশ্রিকরা এসে সেই কাঠখড়ে কেবল আগুনটুকু লাগিয়েছে আমরা দাওয়া এদাদ ও জিহাদের পথ ছেড়ে কুফরি গণতন্ত্রের পথ ধরেছিলাম আল্লাহ তালা আমাদের জন্য জিহাদের প্রস্তুতিকে ফরজ করেছেন মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করাকে ফরজ করেছেন আমাদের মোল্লা মৌলভীরা খুব জিহাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একদল দরবারি মৌলভী জিহাদের বিরুদ্ধে ফতুয়া বের করেছে নাওজুবিল্লাহ মিন জালিক মসজিদ মাদ্রাসার ভেতরেও তারা জিহাদের আলোচনা পর্যন্ত নিষিদ্ধ করেছে আমরা ইসলাম ছেড়ে কুফুরি সেকুলারিজমকে আপন করে নিয়েছিলাম আল্লাহ বলছেন আমাদের সবচেয়ে বড় শত্রু মুশ্রিকরা আমরা আল্লাহর হুকুম অমান্য করে মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করে বাড়ার মাপকাঠিকে ছুঁড়ে ফেলেছিলাম হে আমার মুসলিম ভাইয়েরা দিল্লির মুসলিম গণহত্যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্ক বার্তা এখনও যদি আমরা কুফরি গণতন্ত্র ও সেকুলারিজমের নাপাক জাহান্নামী কর্মকাণ্ড বন্ধ না করি তাহলে আমাদের আগামী দিনগুলো আরও কঠিন হবে এখনও যদি আমরা ইসলাম নির্দেশিত এদাদ ও জিহাদের পথে ফিরে না আসি তবে সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ দিন প্রিয় ভাই মুশ্রিকরা পঞ্চাশ থেকে ষাট লক্ষ সশস্ত্র বাহিনী এমনিতে গড়ে তুলেনি এদের বিপরীতে আপনাদের প্রস্তুতি কোথায় কাশ্মীর গুজরাট মুম্বাই মুজাফরনগর দিল্লির খণ্ড খণ্ড গণহত্যার মাধ্যমে এরা নিজেদের চাঙ্গা করেছে আপনাদের এই স্লোগান আপনাদের এই অবস্থান কর্মসূচি কুফরি গণতন্ত্রের আদলে এই আন্দোলন কখনো সিএ আর এনআরসির গজব বন্ধ করতে পারবে না আপনাদের আন্দোলন ঠেকাতে যত মুসলিম মারতে হয় এরা মারবে যত মুসলিম জনপদ জ্বালিয়ে দিতে হয় এরা জ্বালিয়ে দিবে তবু মুসলিমদের উপর তারা এই আইন প্রয়োগ করেই ছাড়বে মুসলিমদের তাদের গোলাম বানাবে অনাগত এই বিভীষিকা থেকে বাঁচতে হলে আল্লাহর নির্দেশিত এদাদ ও জিহাদি একমাত্র পথ আফগানের মুসলিমরা জিহাদের পথ ধরেছিল সুপার পাওয়ার আমেরিকা সহ গোটা বিশ্ব আজ তাদের কদমবুসি করছে রক্ত তাদেরও ঝরেছে আপনাদেরও ঝরছে জিহাদ ছেড়ে দিয়ে আপনাদের রক্ত প্রবাহ আপনারা বন্ধ করতে পারেননি কিন্তু তাদের রক্ত তাদের দুনিয়াতে সম্মান দিয়েছে তাদেরকে আজাদি দিয়েছে তাদের ইসলামী শরিয়ার নিয়ামত দিয়েছে কেননা তারা গণতন্ত্রের কুফুরির বদলে আল্লাহর নির্দেশিত জিহাদের পথ অবলম্বন করেছিল বাংলার মুসলিম ভাইয়েরা দিল্লির গণহত্যা আজ আমাদেরও ডাক দিয়ে যায় আমাদেরকেও সতর্ক হওয়ার আহ্বান জানায় আপনারা বাংলাদেশের নবীপ্রেমিক জনতার উপর পরিচালিত শাপলা চত্বরের গণহত্যা দেখেছেন শত শত তালিবুল আইলমকে রক্তের উপর গড়াগড়ি খেতে দেখেছেন দেখেছেন ভোলার নবীপ্রেমিক ভাইদের রক্তাক্ত শরীর দেখেছেন ইস্কনের সন্ত্রাসীদের উত্থান আর দেশ জুড়ে ভারতের রয়ের নির্বিচারে ঘুম খুন ও অপহরণ দেখেছেন প্রশাসনের ব্যাপক হিন্দুয়ানিকরণ আজ একটু হিসাব মিলিয়ে দেখুন কোন দিকে যাত্রা করেছে এদেশের মুসলিমদের ভবিষ্যৎ কুফরি গণতন্ত্রের আন্দোলন করে চলেছি আমরা স্বাধীনতার পর থেকেই কিন্তু এই গণতন্ত্র আমাদের কি দিয়েছে নব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে কুফুরি সংবিধান চলছে সুদী ব্যাংকের মাধ্যমে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ চলছে পতিতালয় চলছে সরকারি পাহাড়ায় মদের লাইসেন্স দেওয়া হয়েছে গুমখুন ধর্ষণ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমাদের সমাজ অশ্লীলতা আর বেহায়াপনায় ভরে গেছে কিন্তু এই কুফরি গণতন্ত্রের আন্দোলনও চলছে সমান তালে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ উঠেছে তবু আমাদের হুশ ফিরছে না আমরা একটি কুফরি সংবিধানের কাছে বিচার নিয়ে যাচ্ছি নাওজুবিল্লাহ মিন জালিক তাগুদ সরকার বারবার নবীর অপমানকারীদের পাহারা দিয়েছে আর নবী প্রেমিক জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তবু আমরা তাগুতের কাছে বিচার নিয়ে গিয়েছি প্রিয় ভাই রাসুলুল্লাহর প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ ধেয়ে আসছে আমাদের দিকে আমরা যদি প্রস্তুতি না নেই তাহলে এ দেশ কাশ্মীর হতে খুব বেশি সময় লাগবে না আমরা জানি মুশ্রিকদের নির্যাতনে একদিন আমাদের হুশ ফিরবে আমাদের ঘর বাড়ি একদিন মুশ্রিকদের আগুনে জ্বলে উঠবে আমাদের মা বোনদের চোখের সামনে আমরা ধর্ষিত হতে দেখব আমাদের মা বাবার রক্তাক্ত লাশ আমাদের সামনে পড়ে থাকবে সেদিন আমরা মুষ্টিবদ্ধ হাতে জিহাদের পথে অবশ্যই রওনা হব কিন্তু সেদিন খুব বেশি দেরি হয়ে যাবে কঠিন আধারে ডুবে যাবে আমাদের প্রতিটি মঞ্জিল প্রিয় মুসলিম উম্মা রাসুলুল্লাহর প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ অবশ্যই সংগঠিত হবে আর সেই মোবারক জিহাদে মুসলিমরা অবশ্যই বিজয় লাভ করবে নিশ্চয়ই রাসুলুল্লাহর বাণী সত্য হে ভাই আমার ইসলামের পথে ফিরে আসুন আপনার আকিদা বিশুদ্ধ করুন গণতন্ত্রের কুফুরিকে ছুঁড়ে ফেলুন হেকমতের নামে আত্মপ্রবঞ্চনা থেকে মুখ ফিরিয়ে নিন ইসলাম নির্দেশিত এদাদ ও জিহাদের পথে ফিরে আসুন মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এদাদ জিহাদের ফরজ ইবাদত আদায় করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন